মাঝে মাঝে মন চায় হয়ে যায় দেশদ্রোহী দেখে ওদের টাল বাহানা বাহানা হিন্দু মুসলমান ভাই ভাই তাই নাকি ধর্মের রাজনীতি চলে না চলে না মাঝে মাঝে মন চায় হয়ে যায় দেশদ্রোহী দেখে ওদের টাল বাহানা বাহানা হিন্দু মুসলমান ভাই ভাই তাই নাকি ধর্মের রাজনীতি চলে না চলে না সাম্যের কথা বলে অভিনব কৌশলে যারা কোরআনকে মানে না আমি ওদের সব নীতি মানি না মানি না ওদের সব নীতি মানি না মানি না ওদের শাসন ভার চাই না ধর্মের রাজনীতি চলে না দেশে ধর্মের রাজনীতি চলে না মাঝে মাঝে মন চাই হয়ে যায় দেশদ্রোহী দেখে ওদের টাল বাহানা বাহানা হিন্দু মুসলমান ভাই ভাই তাই নাকি ধর্মের রাজনীতি চলে না চলে না সাম্যের কথা বলে অভিনব কৌশলে যারা কোরআনকে মানে না মানে না আমি ওদের সব নীতি মানি না মানি না ওদের সব নীতি মানি না মানি না ওদের শাসন ভার চাই না ধর্মের রাজনীতি চলে না ধর্মের রাজনীতি চলে না সম অধিকারের স্লোগান তুলে যারা নারীদের করেছে পণ্য ভোগের বাজার দর খুব হবে কষাকষি দেখে নারীর লাবণ্য সম অধিকারের স্লোগান তুলে যারা নারীদের করেছে পণ্য ভোগের বাজার দর খুব হবে কষাকষি দেখে নারীর লাবণ্য নারী হলে নষ্ট জাতি হবে ভ্রষ্ট এ কথা কি ওরা জানে না জানে না এ কথা কি ওরা জানে না জানে না ওরা সুন্দর পৃথিবী চায় না ধর্মের রাজনীতি চলে না ধর্মের রাজনীতি চলে না সময়ের প্রয়োজনে যুদ্ধের আয়োজন ইসলাম শিখালো মানবতা জিহাদের কথাটা বললেই উগুরো ওদের কেন এত মাথা ব্যথা সময়ের প্রয়োজনে যুদ্ধের আয়োজন ইসলাম শিখালো মানবতা জিহাদের কথাটা বললেই উগুড়ো ওদের কেন এত মাথা ব্যথা সালামার বরকত রফিকার জব্বার জঙ্গিবাদী কেন হয় না হয় না জঙ্গিবাদী কেন হয় না হয় না কেন এলো যুদ্ধের ঘোষণা ধর্মের রাজনীতি চলে না ধর্মের রাজনীতি চলে না ভন্ডের লাল দল করে শুধু কোলাহল বান্ডাকা ওরা পশুর মতো না পারে উড়তে বোঝাটাও বইতে অক্ষম উঠ পাখিটার মতো ভন্ডের লাল দল করে শুধু কোলাহল বান্ডাকা ওরা পশুর মতো না পারে উড়তে বোঝাটাও বইতে অক্ষম উঠ পাখিটার মতো দাড়িহি আউলিয়া আছে কত লোক নিয়া ইসলাম ধ্বংসের বাহানা বাহানা ইসলাম ধ্বংসের বাহানা বাহানা ওরা নমরুদ হামানে রায় না ধর্মের রাজনীতি চলে না দেশে ধর্মের রাজনীতি চলে না মুক্ত স্বাধীন দেশে জনদরদির বেশে হতে চায় যারা মিত্র সুযোগের সন্ধানে মধু ঢেলে মনে মনে গিলে খেতে চায় মানচিত্র মুক্ত স্বাধীন দেশে জনদরদির বেশে হতে চায় যারা মিত্র সুযোগের সন্ধানে মধু ঢেলে মনে মনে গিলে খেতে চায় মানচিত্র ওদেরকে চিনে রাখ জুনি তুলে রাখ এই মাটিতে ঠাই হবে না হবে না এই মাটিতে ঠাই হবে না হবে না ওরা মুছে দেবে স্বপ্ন বাসনা ধর্মের রাজনীতি চলে না দেশে ধর্মের রাজনীতি চলে না মাঝে মাঝে মন চাই হয়ে যায় দেশদ্রোহী দেখে ওদের টাল বাহানা বাহানা হিন্দু মুসলমান ভাই ভাই তাই নাকি ধর্মের রাজনীতি চলে না চলে না ধর্মের রাজনীতি চলে না চলে না সাম্যের কথা বলে অভিনব কৌশলে যারা কোরআনকে মানে না আমি এমন ওদের নীতি মানি না মানি না এমন ওদের নীতি মানি না মানি না এমন ওদের নীতি মানি না মানি না এমন ওদের নীতি মানি না মানি না এমন ওদের নীতি মানি না মানি না ওদের শাসন ঘর চাই না